আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় উম্মু সুলাইম ছাড়া কারো ঘরে যাতায়াত করতেন না তার স্ত্রীদের ব্যতীত এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন উম্মু সুলাইমের ভাই আমার সঙ্গে জিহাদে শরিক হয়ে সে শহীদ হয়েছে তাই আমি তার প্রতি সহানুভূতি জানাই